বিসমিল্লাহ রহমান রহিম শিল্পী সুরকার মশিউর রহমান ইসলামী সঙ্গীত জগতে একটি সুপরিচিত নাম কামিনী ফুটেছে বনে শিল্পীর চতুর্থ একক অ্যালবাম ক্যাসেটির শব্দধারণ মাহাসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার